আল্লাহ কবুল করে লে আল্লাহ মাফ করে দে আল্লাহ বলছে আমার কাছে গ্রামার শেষ ভাষা শেষ যেমন করে ডাকবে যেখানে ডাকবে তোমার ডাকে সাড়া দেব وإذا سالك عبادي أني আমার আহ্বানকারীরা যখন আহ্বান করে তো আপনি ভোট একটা জেনেছেন আর এইটা জানেন না ভোট দিয়ে আমি ভোট দিতে নিষেধ করি না কিন্তু ভোট দিবেন বাবা আমু দি ভোট দিয়ে কি পেলেন এটা আমি জানতে চাইছি কি দিয়েছে আপনাকে রাস্তাঘাট স্কুল কলেজ কার কিসের রাস্তাঘাট কে দিয়েছে রাস্তাঘাট পাথর কার পিচ কার আলকাদরা কার লেবার কার লোক কার জমিন কার আল্লাহ বলছেন আমি আসমান থেকে তোমরা যাদিকে ভোট দিয়েছ বলো এক বিন্দু বৃষ্টি জল চাই এক বিন্দু জলের মালিক নয় আর আমি বলছি সলা এসো কল্যাণে এসো নামাজে জল পাবে পানি পাবে হাওয়া পাবে বাতাস পাবে জমিন পাবে আসমান পাবে শান্তি পাবে আমাকে কেন তোমরা ডাকো না একদিন গ্যাজেট করেছে আঠাশে ডিসেম্বর ভোট হবে সাতাশে ডিসেম্বর স্ত্রী করা জামা বিবি কাপড় কচালে বাক্সে রেখেছে ভোরবেলায় তার আগে দিনে বাজার করেছে রান্না রেডি ভোরবেলায় মেয়েদের লাইন আলাদা পুরুষের লাইন আলাদা ভোট দিতে হবে আর জম্মার জন্য আগে আজান পরে আজান হাইয়াল সলা হাইয়াল ফালা আমরা বলছি ইমাম মুয়াজ্জিন তোরা দুজনাই চালা তুই সাড়ে সাতশো দু সাড়ে বারোশো মোটামুটি উনিশশো টাকা ভাড়া করা হায়ার করা মাল রব্বানা জালামনান ফুসানা আল্লাহ পাড়ার লোক কেউ আসবে না আমরা দুজনা বেরহমদিকে রহিমিন ওরা হায়ার করা ভাড়ার মাল আল্লাহ বলছে দেখ কিরম চালাচ্ছে দেখ অনেক গায়ে আবার মসজিদে এতে কাপ করবার লেগে লোক হায়ার করে বলে আমাদের গায়ে হাঁদু খেপা ঘুরে বেড়াচ্ছে ওকে বল ভাত খাবো তিরিশ টাকা দেবো মসজিদ ঢুকে পড়বে এতে কাপ কর বলে ওটা হায়ার করা মাল বলে আপনারা বলে ভেরি মিজি বিজি ইংরেজিতে বলে ফেরেস্তারা ধরতে পারবে না আল্লাহ বলছে হাসপাতালে ছ মাস শুয়ে দেব ওপর দিকে ঠ্যাং নিচের দিকে মাথা কেউ জিজ্ঞেস করছে কেমন আছো ভাই বলে একবার ফ্রি কোনো বিজি ফিজি নাই বলে কতদিন বলে ছ মাস ফ্রি করে রেখেছে আল্লাহ তালা আর কতদিন ফ্রি রাখবে কি জানি কোনো কাজ নাই ঠ্যাং ওপরে মাথা নামো যা পারবি করগা বিজি বার করে দেবে তো তোবা করলেন যে বিজি বলবো না সঙ্গে সঙ্গে হাজিরি দেব রব্বানা লাকাল হাম সামি আল্লাহু হামিদা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ বলছেন ওরে বান্দা তুই যখন নামাজেতে দাঁড়াস আমাকে দেখতে পাস বা না পাস আমি তোকে চেয়ে চেয়ে দেখি নামাজে শেষদায় চেয়ে থাকা বিশ্ব নবী বলছেন নামাজ ইমানদারদের মেয়েরাজ আমি যখন আরস কুর্সি পরিদর্শন করেছি ওই রকম তারা নামাজেতে দাঁড়ালে আল্লাহর আরস কুর্সি পরিদর্শন করা হয় নামাজ মেয়েরা ববজিরা সোনার লাল নামাজ গুণীজনেরা আমার আগের বক্তা বলছিলেন যদি তোমরাই আমাকে দেখতে না পাও তো মনে মনে করো আল্লাহ আমাদিকে অবশ্যই দেখছে আল্লাহর উপাসনা এমন করে করো তাকে দেখতে পাও বা না পাও আল্লাহ তোমাকে দেখছে তুমি যখন বলো ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আপনারা বলেন না বলেন না ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন আবার কেন দলবাজি পাটিবাজি গাছতালাম এই দিতালাম ইমাম বাড়া ছেলে চাইতে মদত চাইতে সাহায্য চাইতে বলেছ ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন তুমি ছাড়া কাউকে চিনি না তুমি ছাড়া কারোই উপাসনা করি না কারো কাছে হাত পাতি না হে আল্লাহ তুমি আমাদিকে সেরাতে মুস্তাকেমে দান করো সোহেলান নবী সাল্লাহ আলি সাল্লাম সেরাতুল মুস্তাকিম আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো সেরাতে মুস্তাকিম কি ফকলান নবী সাল্লাহ আলি সাল্লামা বুখারি মানা আলাই ওয়াসাবি যে কাজ এবং কথার উপরে আমি এবং আমার সাহাবারা সেইটাই হচ্ছে সেরাতে মুস্তাকিম সূরা ইয়াসিন ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলামা হাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ শাইতান ইন্নাহু লাকুম মুবিন ওয়ানি আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম আমার ওই উপাসনা করো এইটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম আল্লাহ বলছে ওরে নামাজ কেন না আমি আকাশ থেকে পবিত্র বাড়ি বর্ষণ করি আমাদের ওই যে আবহাওয়া দপ্তর আছে না কলকাতায় কিচ্ছু তাকত নাই কবে বৃষ্টি হবে নিম্নচাপ নিম্নচাপ উঠলে খবর দিবে উড়িষ্যার কিনারায় নিম্নচাপ উঠেছে দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা খবর দিবে মাল উঠলে পারা তারপরে তিন দিন পরে ঝড় যখন এলো না বৃষ্টি হলো না বললে ঝোড়ো হওয়া উত্তর দিকে দক্ষিণ দিকে বয়ে গেছে যে মাল ঘুরে চলে গেছে খবর গোলমাল হবে আবহাওয়া দপ্তর বললে আগামী চব্বিশ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নাই খবর পড়া হয়ে গেল চারটার সময় বেরিয়েছে আলিপুর থেকে শ্যামবাজার হয়ে দমদম যাবে শ্যামবাজার এসছে অঝর বৃষ্টি বুক ছাতি ঠোঁট একজনের জানলা থেকে বলছে কে ভাই তুমি চলে যাচ্ছ বলছে I am a news reader আমি খবর পড়ি ওই আজকে খবর পড়েছি চব্বিশ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা নাই এখন সুতুলি পর্যন্ত পানি হয়ে গেছে কি করবো ভাই তার নাম আল্লাহ তার নাম কি আল্লাহ রাশিয়ায় যখন আর্মেনিয়ায় ভূমিকম্প হলো তখন পণ্ডিতরা রমটালা রেগুটালারা কম্পিউটার আলা বলছে আগে থাকতে সিগন্যাল দাও নাই কেন ভূমিকম্প কাম হিয়ার গম ফরম তখন তারা বলছে বুকা যা নিয়ে খবর দেব তা শুদ্ধ তার নাম বাংলাতে আপনাদের এই গুলার দেখেন রোডের উপরে পানিতে হাঁড়িতে পানি দিয়েছে যে ফুটছে আর তার উপরে চাল দিয়ে দিয়েছে ওই আপনার দিকে আটা যে সিদ্ধ হচ্ছে তার নাম কি বলেন আপনারা ধুকি আল্লাহ বলছে ধুকিটা যেমন উল্টি দিচ্ছে খাগা ওই রকম বাড়াবাড়ি করিস তা ধুকি উল্টো ন করে উল্টিয়ে দব মন্ত্রী এমএলএ দেখব না রেগুলেটর রমট কম্পিউটার বুঝব না তোমাদের টেলিফোন টেলিগ্রাফ আকাশবাণী ভবন সব উবুর করে দুবো খবর পড়বি তা ওইখানেই পড়গা নিচে যেয়ে পড়গা তার নাম ক্ষুধা মুক্তি শফি সাহেব বলছেন আরাকান থেকে চট্টগ্রাম পর্যন্ত দুটো নদী পাশাপাশি বহমান আরাকান থেকে চট্টগ্রাম আপনার তো বর্ডার এলাকার লোক যে খুঁজলেন একটার পানি কালো একটার পানি সাদা কালো পানি উত্তাল তরঙ্গ সাদা পানি স্তিমিত দুটো পাশাপাশি বহমান কিন্তু কালো পানি সাদা পানিতে কোনোদিন মিশে নাই আল্লাহ বলছে আমার কুদরতে অন্তরাল হইয়াছে সাগরে যখন জোয়ার হয় নদীর মধ্যে পানি চেপে যায় ভাটা পড়লে নেমে যায় কিন্তু সাগরের লবণাক্ত পানি নদীর মিষ্টি পানিতে মেশে না ওপরে ওপরে ঢোকে ওপরে ওপরে বেরিয়ে যায় নদীর পানি নদীর মতো থেকে যায় আল্লাহ বলছে পৃথিবীতে লবণাক্ত পানি করেছি কেন সাগরের পানি লবণাক্ত কেন বন্যা হবে তোমাদের নদ নদী নলকূপ ভেসে যাবে নর্দমা নালা খাল বিল পায়খানা প্রস্রাব মরা পচা ধসে যাবে সবগুলো গিয়ে সাগরেতে পড়ে যাবে লবণাক্ত পানি তাদিকে হজম করে নেবে দোষণমুক্ত হবে লবণাক্ত পানি থাকলে পারা কোনোদিন পানি পচবে না সাগরের পানি যদি পচে যেত পৃথিবীটা বিষাক্ত হয়ে যেত তাই আল্লাহ বলছেন পানি জমিয়ে রেখেছি লবণাক্ত করে যাতে পরিবেশে দূষণ না হয় কোনো জিনিস পচে যাওয়া রুখতে গেলে লবণ দিতে হয় পুকুরের পানিতে শ্যাওলা হয়ে যায় কালো হয়ে যায় জমা পানি যদি সাগরের পানি মিষ্টি হতো আর শ্যাওলা হয়ে যেত গোটা পৃথিবীর মানুষ মারা যেত আল্লাহ বলছে সাতটা সাগরের পানিকে লবণাক্ত করেছি যাতে পৃথিবীর দোষণ মুক্ত করে আর সাগরের পানি কোনোদিন দোষণযুক্ত না হয় আমার গুণীরা জ্ঞানীরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইরা আল্লাহকে দেখছেন না আল্লাহ কত বড় মেহেরবান বেনিয়াজ পাক তার দয়ার অন্ত নাই নামাজ পড়বেন না ভোট দিতে যাবেন ভোট দিতে দোষ নাই কিন্তু নামাজ আল্লাহ তালা পাক কালাম কোরআন মজিদে বলছেন অফি খুব তোমাদের মধ্যে উত্তর দেন আপনি আপনার এমএলএ কে এমপি কে ডাকুন আপনার বায়োকেমিককে ডাকুন পদার্থ বিজ্ঞানকে ডাকুক ফিলোজফিকে কেমিস্ট্রিকে ডাকুক একটা কথার উত্তর দেখ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ফালিকুল সৃষ্টি কর্তা আমি অঙ্কুরতে সৃষ্টিকর্তাই আমি অঙ্কুরতে অঙ্কুরেরও সৃষ্টিকর্তা আটি করি আমি অঙ্কুর করি আমি তোমরা কে আছো বলো অঙ্কুর করবে আর কোথায় আছে সাতাশ পারা সোরা ওয়াকেয়া যে শুক্র তোমরা স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো আমি সন্তান তৈরি করি না তোমরা সন্তান তৈরি করো সুরা ওয়াকেয়া সুরাওয়াকে আল্লাহ তালা বলছেন যে বৃষ্টি আমি মিনাল মোসেরাতে যে বৃষ্টি আমি বর্ষণ করি আসমান থেকে বাদল থেকে আমি বর্ষণ করি না তোমরা বর্ষণ করো যে আগুন দিয়ে তোমরা রান্না করো আমি সৃষ্টি করি না তোমরা সৃষ্টি করো যে বীজ তোমরা মাটিতে বপন করো আমি অঙ্কুরিত করি না তোমরা অঙ্কুরিত করো চারটা কথা জিজ্ঞেস করেছে أفرأيتم ما تزرعون أنتم تزرعونه أم نحن الزارعون যে বীজ তোমরা বপন করো আমি শস্য উৎপন্ন করি না তোমরা শস্য উৎপন্ন করো বাপজিরা সোনার লাল্লা আমার গুলি জোড়ার নেই নিষ্ঠ আফার আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন এটা প্রথমেই আছে তোমরা যে শুক্র নিক্ষেপ করো সন্তানাদি তোমরা তৈরি করো নাই আমি তৈরি করি এক তার উত্তর বিশ্বের লোক কেউ দিতে পারবে না আল্লাহ বলছেন ইন্না খুব ভালো করে শোনেন ইন্দাহু এল ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া মা ফিল আরহাম আমার গ্রামের একজন মানুষ আঠারোশো টাকার গাই দেখি নিয়ে এলো ডাক্তারকে সন্তান আছে কিনা ভেতরে মানে বাচ্চা আছে কিনা বললেন নাই জবাই করে দিলেন আট মাসের বাচ্চা একটা লোক ডাক্তার দিকে এলো কলকাতায় বেটা না বিটি বিটি হলে মেরে দেবো বেটা হলে রেখে দেবো বললে বেটা বিটি আবার দেখিয়ে নিয়ে এলো বিটি আবার বিটি আল্লাহ বলছেন মায়ের পেটে বেটা আছে না বিটি পুরু আছে না অর্ধেক কালো না সাদা বিকলাঙ্গ না সুন্দর মরা হবে না জীবিত হয়ে মরে যাবে না বাঁচবে আমি আল্লাহ ছাড়া বিশ্বের কেউ জানে না আল্লাহ বলছে আমি নাপাক পানি দিয়ে এমন পূর্ণিমার চাঁদ তৈরি করেছি একবার পিতা চুমো খায় একবার মাতা একবার নানি একবার দাদা চুম খেয়ে খেদ মিটে না পা থেকে মাতা আল্লাহ বলছে লক্ষ্য করো এটা ছিল নাপাক পানি স্কুলে কলেজে অফিসে আদালতে কোথাও কালচার হতো না হালাত আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা এমন আমি তোমাকে শুক্র দিয়ে তৈরি করেছি যার কালচার ছিল না আজকে বলছে মারাত্মক উকিল মারাত্মক মাস্টার মারাত্মক ব্যারিস্টার মারাত্মক এমএলএ দারুণ মলি সাহেব ভালো হাফেজ সাহেব বলছে তুমি লক্ষ্য করবে আজকে তোমার কত কালচার কত নামধাম কালকে তুমি ছিলে না পাক পানি অহংকার কিসের বাবজিরা না অফিয়ান ফুসে কম তোমার নিজের মধ্যে চেয়ে দেখলে আল্লাহকে দেখতে পাবে কারা কারা আল্লাহ দেখতে চাইছেন আল্লাহ বলছেন গোলাপের পাবড়িতে আমি বিদ্যমান চাঁদের পূর্ণিমাতে আমাকে দেখতে পাবে সূর্যের কিরণেতে আমাকে পাবে পৃথিবীর ব্যাপৃততায় আমাকে পাবে সাগরের ঢেউয়ে আমাকে দেখতে পাবে দুধের সাদাতে আমি মধুর মিষ্টিতে আমি কোথায় আমাকে দেখতে পাবে না একটু লক্ষ্য করো এক তাতেও তোমাদের কোনো শক্তি নাই এত লেখাপড়া শিখলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যালকাটা বিশ্ববিদ্যালয় বর্তমান বিশ্ববিদ্যালয় কিন্তু দুটো রোগের নাম বলতে পারলে না ব্রাউনি রং বাদামের মতো বেগুনি বেগুনের মতো এসকায় আকাশের মতো অ্যাসকালার ছায়ের মতো কমলা লেবু অরেঞ্জ অরেঞ্জের মতো রংটার নাম বলুন দিন বলুন কি নাম বলে অরেঞ্জের মতো দুটো তো সবাই জানে ওটা তো আল্লাহর মাল তোর নামটা বল বেগুনি বেগুনের মতো রোগটার নাম কি বলতে পারবে না ওই বেগুনের মতো বেগুনের মতো আল্লাহ বলছে বেগুনটা আমার তো তোরটা বল দুটো নাম বলতে পারবে না দুটো কালার তৈরি করেছো সাবুন দিলে উঠে যাবে কোম্পানি গার্মেন্টস বলছে গ্যারান্টি নাই কিন্তু আল্লাহ বলছে মোরগ মুরগি ময়ূরের পরের রং গোটা বিশ্বের শক্তি এক কাছে হলেও ধুয়ে ডিসকালার করতে পারবে না মোরগের গলার রং মুরগির কালার ময়ূরের পরের রং গোটা বিশ্ব এক কাছে হয়ে ডিসকালার করতে পারবে না অফি আনফুসে তোমাদের মধ্যেও আমি বিদ্যমান গোটা মানুষকে বলছি যারা নামাজ পড়েন না নামাজ পড়ুন আল্লাহ বলছে আমি নাকটা যদি পিঠে দিতাম নাকটা যদি কোনোই দিতাম শ্বাস নিতে অসুবিধা হতো না এখানে কেন সৌন্দর্যতা বিরাজ করছে আর কি করছে খাবার খেতে গেলে চোখ বলবে কালার ভালো নাক কিন্তু বলবে মাল কালকা হ্যাঁ সড়া হুয়া হটাও ये लिवर को गड़बड़ सड़बड़ करेगा स्टोमाक को खराब करेगा কোনোদিন পচামাল মুখে রাখতে দেবে না নাক নাকটা ঠোঁটের কাছে আছে এই কারণে যেমনি আনবেন চোখ বলবে কালার বহুত আচ্ছা হ্যাঁ চালাও আঁখ বলবে গোলমাল করো না পচামাল খ চলবে না আঁখ বলবে চালাও নাক বলবে তুমি দূরে আছো বুঝতে পারছো না মাল আমি সব বুঝে লিছি নাকটা বেঁকে গেলেই জানবেন ইয়া কুচ গোলমাল হ্যাঁ দেখবেন গরু চরবার সময় বাগানে না ঘাস আছে খুব ভালো বড় বড় ঘাস আর বাগাল से বলছে খু খু মোর বাড়ি নেই গায়ে গরুটা বলছে ঘাস সরিয়ে দেখ তলাতে গোবর আছে আমি নাগ মেরে বুঝেছি ও ঘাস আমার চলবে না পায়খানা থাকলে খেতো গোবর হলে খাবে না নিজের পায়খানা বলে ঘাসের তলায় গোবর দেখা যায়নি নাকে বলে দিয়েছে গোবর আছে ঘাসের তলায় খাবে না নাকটা এখানে না থাকলে আপনার মতো বুদ্ধিমান বিচক্ষণ M A double M A BSS W BCS পচা খাবার মুখে ভরে জীব সিগন্যাল দিত তবে ভরে নিয়ে বলছে কম্পিউটার রেগার রেগুলেটার আর কি কি হ্যাঁ কোথাকার টিকিট আপনার দিল্লির চারশো কুড়ি টাকা ডিলাক্সে হ্যাঁ কোথায় যাবেন বোম্বাই বোম্বাই মেল ভায়া নাগপুর পাঁচশো আশি টাকা উনত্রিশ তারিখে টিকিট দেন টাকা দেন এটা হলো কম্পিউটার হ্যাঁ আপনি পাঁচশো টাকা ধার দিয়েছিলেন কখন বলছেন আপনি গত বছরে দু হাজার দুইয়ে হ্যাঁ দু হাজার দুইয়ে পাঁচশো টাকা হ্যাঁ ঠিক আছে নিলেন কম্পিউটার কত ভালো গো মারাত্মক হ্যালো কে ইয়াসিন হ্যাঁ শোনো আমি কালকে সকালে বাড়ি যাচ্ছি তুমি মাস্টারকে বলে রাখবে আর ওরা যে জলসারের কথা বলছে সেটা নিয়ে কত ভালো হ্যালো মাই ডিয়ার কত ভালো রমট প্রাম প্রাম কিন্তু একবারও বললেন না এক লক্ষ রকম ম্যাটেরিয়াল দিয়ে যদি খাবার তৈরি করো জীবের ডগে ঠেকালে সব বলে দেবে এই কম্পিউটারটা কত মারাত্মক কম্পিউটার ভাবলেন না জীবে বালির মতন দানা আছে এক লক্ষ রকম মাল দিলে বলে দেবে এই ধারের চামড়া আলাদা এই ধারের চামড়া আলাদা এই ধারে যদি গরম গরম মাল ধরেন তো ফুলে পাউরুটি হয়ে যাবে আর এই ধারে গরম ধরো নরম ধরো আইসক্রিম ধরো বরফ ধরো হাড় ধরো মাছ ধরো সব সহ্য করে নেবে আল্লাহ বলছে চামড়ার উপরে আমি ছোট ছোট দানা দানে করেছি কেন বলেন দিন এরপরে সেই টিপ দেয় না টিপ দিলে জানা যাবে কার হাতে টিপ এর ভেতরে দাগ আছে আর কি হবে টাকা গুনতে সুবিধা হবে খস খসা খস খস খসা খস খস খসা খস আর নব্বই বছর বয়স হলে তিনটে একসাথে চলে যাবে দাগগুলো প্লেন হয়ে যাবে আল্লাহ বলছে টাকা গুনবার লেগে মাল দিতে দেখতে মানে খসা খস আমাকে চিনতে পারছো না পাঁচটা আঙুলের গিরে দেখতে পাচ্ছ না কোনো দেখতে পাচ্ছ না পঁয়ষট্টি হাজার টাকার মোটর সাইকেল একশো কিলোমিটার দিকে ছুটবে আট লাখ টাকার কোয়ালিশ ন লাখ টাকার টয়েটো টাটা ইন্ডিকা চার লাখ টাকা কিন্তু তিন বছর পরে সার্ভিস করতে হবে গ্রিজ করতে হবে আল্লাহ বলছে একশো পনেরো বছর বয়স হলো ক্রিকেট গ্রাউন্ড একশো পনেরো বছর বয়স হলো আল্লাহ বলছে এমন গিরিশ দিয়েছি নষ্ট হয় নাই তারপরেও কি তোমরা খোদাকে চিনবে না যদি সার্ভিস করতো তো কোনো ফাটিয়ে না ই গিরিজ ভরে দিলেই বাস আপনি ফিরিজ ই গিরিজ আলাদা নব্বই বছর রাখাছে বল ঘুরছে নষ্ট হয়নি আপনার ছ ফুট ন ফুট তিন ফুট সাড়ে তিন ফুট যে যা আছেন হাতটা বেঁকিয়ে দেখুন একবার হ্যাঁ লপা লপ এক চুল বাইরে যাবে না আল্লাহ বলছে যদি বেইমানি করো হাতটা বাড়িয়ে দেবো খালি পাকিস্তানে মাল পাঠিয়ে দাও আর খেতে হবে না লম্বা করে দেবো এখানে ঢুকবে না মাল আল্লাহ এত বড় কুদরত আল্লাহ কেন মানুষ চিনছে না কেন মানুষ বুঝছে না আল্লাহকে আল্লাহ মেহেরবান বেনিয়াস পাক তাহলে একটা কিডনি খারাপ হলে দেড় লাখ টাকা দিয়ে আর কিডনি পাওয়া যাচ্ছে না তাও আবার বান্দরের কিডনি আল্লাহ তালা দুটো কিডনি ফিরিতে দুটো চোখ ফিরিতে দুটো নাক আলাম নাজাল্লাহু আইনাইনে ওয়া লিসানা ওয়া শাফাতাইন আমি দুটো হোঁট দান করেছি দুটো নেত্র দান করেছি একটি জিহ্বা দান করেছি ঠোঁট দুটো না থাকলে মা বলা হবে না ঠোঁট দুটো ফাঁক করে মা বলুন দিন মা বললি জুড়া যাবে না জুড়লে পারা মা বলা যাবে না আর কি বলা যাবে না বাপ দুটোই ওজন এক রব আর আব রব আর আব আব মানে বাপ আব মানে ফাদার আব মানে বাজি গুজরাটে আব মানে পিতা আর রব মানে লালন পালন কর্তা রব দু অক্ষর আব দু অক্ষর দুটো জিনিসে মারাত্মক একটা মিল আছে কি বলেন রব পার্নারশিপ পছন্দ করে না আব পার্নারশিপ পছন্দ করে না বিবি তুমি যা করবে করো যাকে খাওয়াবে খাও নাতিকে কোলে লাও পুতাকে ভালোবাসা দাও জামাইকে ভাত দাও বিয়াইকে খাবার দাও কিন্তু পালঙে যদি কাউকে দেখতে পাই তা খাতির রাখবো না কি বুঝলেন আপনি রব আর আপনি পার্টনারশিপে নাই রব বলছে আমি পার্টনারশিপে ভালোবাসি না কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি কাউকে সাজাই ভাগে লি না তুই চাঁদ উঠবি তুই সূর্যটা দেখভাল করবি কিছু কিছু বেঈমান নেবো খানে জটাধারী কি বলছে জানেন আল্লাহ তাআলা সব মাল ভাগ করে দিয়েছে এই ধারি সব পাওয়া যাচ্ছে ওদিকে দিয়েছে ছেলে দিতে ওদিকে দিয়েছে ধান দিতে চাল দিতে আল্লাহর কাছে যখন বলছে রব্বানা মোল সাহেবরা তখন বলছে আমার হাতে কিচ্ছু নাই মাল ভাগ্য দিয়েছে ওই থেকে মেরে দিলাম এত বড় নেমো খারাপ আল্লাহ বলছে ইসব আমার হাতে গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে কাউকে দেয়নি ভালো মন্দের মালিক আল্লাহ উপকার অপকারের মালিক আল্লাহ লাভ লোকসানের মালিক আল্লাহ ধনী দরিদ্র হওয়ার মালিক আল্লাহ এজ্জত বেজ্জতের মালিক আল্লাহ সকালে ধনী বিকেলে কাঙাল কালুবি বলে একটা বই আছে বুঝলেন আপনাদের কাছে চাইলে আপনারা দেন না ধন কালুই বলে একটা বই আছে তো একটা মেয়ে ছেলে স্বামীর সঙ্গে খানা খাচ্ছিল আর একটা ভিক্ষুক যে বলেছে মা চারটি হবে সঙ্গে সঙ্গে তার স্বামী বলেছে ভিক্ষুককে চারটি খাবার দাও প্লেটে করে রুটি ভাজি এনেছে ভিক্ষুককে দেখে বেহুশ হয়ে গেছে পাড়ার লোক জড়ো হয়েছে স্বামী এসছে ভিক্ষুককে বেঁধেছে কি করেছ বলো তোমাকে দেখে কেন বেহুশ হয়েছে স্ত্রীর যখন হুঁশ হলো তখন জিজ্ঞাসা হলো কি হয়েছে বলো বলে কিচ্ছু হয়নি কিচ্ছু করেনি বলে সত্য বলো বলছে এই লোকটাই আমার পূর্ব স্বামী দুতলা বিল্ডিং দেড়শো দুশো ছাগল দুশো উঁট এত ধন দৌলতের মালিক ভিক করতে এসছে দেখে আমি বেহুশ হয়ে গেছি বলে তোমাকে তুমি ওর স্ত্রী ছিল বলে হ্যাঁ আমাকে তালাক দিয়ে দিয়েছিল বলে কেন দিয়েছিল বলে একদিন আমি একটা ভিক্ষুককে খাবার দিয়েছিলাম বলে আমার এই ধনী স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছিল তখন এই ধনী যার ঘরে আজকে বিবি হয়ে বালাকোটার মালিক তিনি বলছেন যে ভিক্ষুককে দান করেছিল বলে তোমাকে তালাক দিয়েছিল আমি হচ্ছি সেই ভিক্ষুক আল্লাহ আজকে আমাকে ধনী করেছে আল্লাহ বলছে সেকেন্ডে ধনী করতে পারি সেকেন্ডে দরিদ্র করতে পারি তোমাদের কল্পনাতে আসবে না কিন্তু আমি আল্লাহ পারি দেখাবো আপনাদেরকে জেনারেল এরশাদ বাংলাদেশের প্রেসিডেন্ট তিনটে বিবি বিদেশের এগারোটা ব্যাংকে টাকা বাঘ ছাগলকে একসাথে ভাত পানি খাইয়েছে বলছে আই এম এর সাদ কিন্তু আন্ডার প্যান্ট পরে জেলখানাতে বিবিরা মামলা করেছে ব্যাংক ব্যান্ড হয়েছে কোথায় তার ফুটানি লক্ষ্য করলে বুঝতে পারবেন জিয়াউল হকের এত বড় মাথা এরোপ্লেনে মারা গেছে দাঁত দেখে চিনা গেছে রাজীব গান্ধীর জুতো দেখে চিনা গেছে ওয়ার্ল্ড ফেমাস প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাতচল্লিশটা গুলিতে ঝাঁঝরা হয়েছে আল্লাহ বলছে কাকে রাখবো কাকে রাখবো না কাকে ধনী করব দরিদ্র করব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না কমে আদ কমে লুত বলছে তোমার আল্লাহর গজব আমাদের ক্ষতি করতে পারবে না আমরা পাহাড় কেটে ঘর করব কি ঘর রমাজাতিল এমাদিল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযিনা জাবুস সখরা বিল ওয়াদ সামুরা পাহাড় কত্তন করে ঘর করত আর পয়গম্বর দিকে বলতো water proof sun proof ear proof রোদে গরম হবে না বন্যার পানি যাবে না বাতাসে উড়াতে পারবে না তোমার আল্লাহকে বলো আল্লাহ বললে পয়গম্বর তুমি তোমার ফ্যামিলি নিয়ে চলো এখান থেকে সরো বলে কি করবে বলকে কালকে ফজরে দেখবে তুমি একবার সরে যাও ওদের ওয়াটার প্রুফ দেখবো শান প্রুফ দেখবো ফেরেস্তার দিকে বললে যাও আর ঢুকি উল্কি দিয়েছ রাত্রি আড়াইটায় কোরআন বলছে যতগুলো গজব এসছে পূর্ব উম্মতের সব রাতের অন্ধকারে ঝোড়ো ঝঞ্ঝাট যেন পালাবার রাস্তা না পায় ভূমিকম্প উল্টি দিয়েছে আল্লাহ শেষ হয়ে গেছে খোদার কুদরত আমেরিকা রিটা টর্নেডো হারিকেন এই যেটা হারিকেন আমরা ব্যবহার করি ওটা হারিকেন এই কারণে নাম হারিকেন একটা ঝড়ের নাম গতি দারুণ এই হারিকেন আবিষ্কার হয়েছে ওই ঝড় থেকেই যে যেন ঝড়ে না নিবায় আর আগেকার আমার নানিরা যে হারিকেন ব্যবহার করতো আমার দাদিরা পানিতে ডুবিয়ে দিলে লিবুতো না পানিতে ডুবিয়ে তুলে দিলে আর এখনকার হারিকেন নিয়ে ইমাম সাহেব যদি পেশাবখানা যায় না ভদ ভদ ভদ ধপ হোট মানে কোম্পানিকে বলাই আছে মাল রেডি করে করবি যেন সাত দিন পরে আবার নিতে আসে এখনকার ইকোনমিক্স আলাদা ছাতা পঞ্চাশ টাকায় কিনে বহরমপুরে ঘর না আস্তে আস্তে তিন ভাগ করে ওপর দিকে চলে গেল শিখ ভেঙ্গাল বলে এই কিনলাম রে আজকেই কিনলাম বলে ওইটা বলাই আছে কোম্পানিকে যেন ঘর পর্যন্ত না পৌঁছায় সালাকে যেন আবার মঙ্গলবারই কিনতে হয় কোম্পানিকে বলাই আছে ইকোনমিক্স আলাদা চলছে বাপজিরা সোনার লাল দামার গুণীজনেরা ন্যায় নিষ্ঠবানের আল্লাহওয়ালারা মেহেরবান ভাইরা কোরআন শরীফের কোনখানটা বলবার কোনটা শোনাবো আলাম না জালিল আর মেহাদা বিশ্ববাসী যারা নামাজ পড়ো না আল্লাহর অস্তিত্ব মানো না তারা কান খুলে শুনে নাও আমি কি জমিনকে করি নাই তোমাদের জন্য বিছানা মাইক্রোফোনটা পুঁতে দাও মানুষ পুঁতে দাও টিনটা পুঁতে দাও বাঁশ পুঁতে দাও ঘড়ি পুঁতে দাও গ্লাস পুঁতে দাও মাটি করে দেবে আল্লাহ বলছে কিন্তু বীজ পুঁতে দিলে ফেরত দেবে আমি জমিনকে বলেছি আমার বান্দারা বীজ পুঁতলে ফেরত দিতে হবে সব হজম করবে বীজ হজম করতে পাবে না মাটির যদি শক্তি থাকতো বীজ হজম করলি তো কিন্তু তার আদেশ বীজ ফেরত দিতে হবে একটা ধান ফেললে সাতশো ধান ফেরত দিতে হবে একটা গম ফেললে বত্রিশশো গম ফেরত দিতে হবে একটা গমের বদলে এতগুলো গম ফেরত দিতে হবে হজম করতে পারবে না আলামনা জালিল আর্দা মেহাদা আমি কি জমিনকে করি নাই বিছানা পানির মতো নরম করলে বাংলো বিল্ডিং এ হতো না পাথরের মতো শক্ত করলে শস্য উৎপন্ন হইতো না ডাক্তাররা বলছে অসুখ করেছে পালঙ্গেতে অসুখ করেছে ডানলপে তুমি জমিনেতে শুবে আর ঘাসের ওপরে চলাচল করবে রোগ ভালো হবে একই ডাক্তার একই রোগী ইনকোফ্লাইটিস মশার কামড় পাঁচজন ডাক্তারের team oxygen saline saline oxygen রুগী হাই ফাই করছে রাত্রি এগারোটা ওপরদম ফেলছে ডাক্তার ডাকা হলো স্যার ডাক্তার এসে স্লাইন খুলে দিল অক্সিজেন খুলে দিল আর ডাক্তার বলল এশিয়া মহাদেশের ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি সালা হাসপাতালে ছাদে সেলাই আছে দেখি রে আমরা পাঁচজন ছিলাম রুগীর আত্মীয় স্বজন আর আমি নার্সিংহোমের ছাদ দেখিয়ে দিলে ডাক্তার হলো ওই দিস বললে ওপরওয়ালার হাত আল্লাহর দোষ হয়ে গেল যদি রুগী ভালো হয়ে যায় ডাক্তার বলবে ধান খেয়ে পড়াইলাম নাকি লন্ডনে পড়েছি দোস্তের মতো বাপ খরচ করে পড়িয়েছে আর রুগী যদি মুমূর্ষ অবস্থায় ওপর দিকে যাবার জন্য রেডি হয় তখন বলবে আল্লাহর সঙ্গে ঝামেলা করো আমার কিছু হাত নাই আপনারা কি বুঝলেন থেকে ভালো মন্দের মালিককে আল্লাহ ওষুধে কাজ করাবে আল্লাহ ডাক্তারের হাতে বরকত দেবে আল্লাহ শেফা দেবে আল্লাহ পরিশ্রম করবে মেহনত করবে ওষুধ দেবে কিন্তু মনে রাখতে হবে সাফার মালিক হচ্ছে আল্লাহ আলাম নাজালিলার দামি হাদা ওল জিবালা আউতাদা আমি পর্বতগুলোকে পেরেক মেরেছি জমিন তুমি নড়াচড়া করো না দা বিহিম কোরআন বলছে জমিন যদি ঘোরাঘুরি করতো তোমাদিকে নিয়ে নৌকাটা কাত হয়ে যেত আপনারা এতগুলো লোক আছেন আপনাদের এত ভালো ভালো পুকুর আছে ভগবান গোলায় একটা পুকুরে দশ কেজি মাটি রেখে দিতে পারবেন এখন যে দু মাস পরে বার করলো মাটিটা পুকুরের মাঝখানে নামিয়ে রাখতে পারবো এই আপনি যেটাই বসে আছেন এটা তো মাটি কিসের ওপরে আছে পানির ওপরে গলে যায় না আল্লাহ বলছে তোরা দু কেজি রাখতে পারবে না আমার মাল তো দেখ কত ভারী এরা দুটো রোড করেছে বুঝলেন ন্যাশনাল হাইওয়ে চৌত্রিশ ন্যাশনাল হাইওয়ে বত্রিশ তাও দেখছি দাঁত বেরোনো তুবড়ানো মাল খালি গাড়ি গেছে আর আল্লাহ বলছে আকাশে আমি রাস্তা করেছি তোদের ট্রাক চলে না বাস চলে না সূর্য চলে চন্দ্র চলে আমার রাস্তাটা কত ভারী বলো চন্দ্র চলে সূর্য চলে ফেরেস তারা উঠানামা করে ওয়াসামায় জাতিল বুরুজ বুরুজ বলে আসমা রাস্তা তৈরি করেছি দুটো পিচ দিয়ে রড দিয়ে তৈরি করে তাও তুবড়ানো রাস্তা খালি যেছে গাড়ি আল্লাহ বলছে অসামায় জাতির বরুদ চাঁদ সুরুজ চলাচল করে গবেষণা মানেই বিজ্ঞান মানেই সব চরম নয় বিজ্ঞান কোরআন বিশ্বনবীর জীবন বিজ্ঞান বিজ্ঞানের থিওরি আপেক্ষিক আজ সত্য কাল মিথ্যা আজ যা চলছে কাল নাও চলতে পারে নয় নবগ্রহ আমি পড়েছি আমার মেয়েরা পড়েছে এগারোটা আমার ছেলে বলছে তেরোটা আর দুটো মাল বেরিয়ে গেছে নটাওয়ালা ফেলিওর আমরা পড়েছি তেরো দশমিক এত গুণ পৃথিবীর থেকে সূর্য বড় এখনকার বৈজ্ঞানিকরা বলছে চোদ্দ লক্ষ গুণ বড় আমরা পড়েছি কমলা লেবুর মতো পৃথিবীটা কি পড়েছেন আপনারা কমলালেবু পড়েছেন না পড়েন নাই গত বছর আজকাল পত্রিকায় আমেরিকার বৈজ্ঞানিক দিয়েছে পৃথিবীটা ফুটবলের মতো কমলা লেবুর মতো নয় মানে কমলা লেবুওয়ালা তুমি কেলিয়ে গেলে ফুটবল তোমারটা চলবে না বিজ্ঞানের থিওরি আপেক্ষিক আজ সত্য কাল সত্য নাও থাকতে পারে আর একটা থিওরি কাটা কোরআনের থিওরি কাটা যাবে না কোরআন বলছে লাশামসি আমবাগি আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন সূর্যের শক্তি নাই চন্দ্রকে ধরি চন্দ্রের শক্তি নাই সূর্যকে অতিক্রম করি প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করিতেছে এই বিচরণ করতে যে পৃথিবীটাকে শুধু বিচরণ করিয়ে দিয়েছে কিন্তু কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন নভমণ্ডলে বিচরণ করছে আল্লাহ তাআলা বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে জমিন আলাদা আসমান আলাদা জমিন বিছানো আসমান উপরে ছাদ করা আছে আল্লাহ বলছেন তোমাদের মাথার উপর আমি ছাদ করেছি আল্লাহ বলছেন ওয়াজাল আর্দা ফারাসা জমিনকে আমি তোমাদের জন্য করেছি বিছানা ওয়াজা আল্লাহ আর্দা মাহদা জমিনকে করেছি আমি তোমাদের জন্য দোলনা গোদ বিছানা বাবজুরা সোনার লাল দামার গুলি জোড়ারা তাই আল্লাহ বলছেন পর্বত বেড়েছি একটা কথা ভাববেন সূর্য পৃথিবীর থেকে চোদ্দ লক্ষ গুণ বড় এটা হচ্ছে বহরমপুর কলকাতা থেকে একটু উত্তর পূর্ব কোণে উত্তর পশ্চিম কোণে কিন্তু আমরা বর্ধমান ঝাড়া পশ্চিমে ধানবাদ ঝাড়া পশ্চিমে কলকাতায় যখন পাঁচটা পাঁচ বর্ধমানে তখন পাঁচটা ধানবাদে তখন চারটা আটান্ন সাত মিনিট আট মিনিট চারটা সাতান্ন দিল্লিতে তখন আপনার জেনে এক ঘন্টা মানে তিনটে সাতান্ন এক ঘন্টার তফাত বোম্বাইয়ের দেড় ঘন্টার তফাত সৌদি আরবে